ছয় নম্বর প্রশ্ন বলছেন যে আমরা জানি যে রসুল উল্লাহ সাল্লাম এক সফরে একটি মাত্র ওমরা করেছেন জি কিন্তু হজের সময় কিছু হাজিকে প্রথমে মক্কা নেওয়া হয় সেখানে তারা একটি ওমরা করে তারপর হাজিদেরকে মদিনা নেওয়া হয় কিছুদিন মদিনা থাকার পর আবার মক্কাতে আনা হয় হজের জন্য এই সময় যদি কোন লোক মদিনা থেকে আবারও ওমরার এহরাম বেঁধে মক্কাতে এসে আবার ওমরা করে করা যাবে কিনা হ্যাঁ যাবে বরং আপনাকে এহরাম পরেই ঢুকতে হবে এই মাসালায় অনেকে ভুল করে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক হাজিরা আসে আমি হজের আলোচনাগুলিতে কোনো এক সময় বা একাধিক সময় এই বিষয়ে আমি সতর্ক সাবধান করেছি কারণ আমি অনেক হাজিদের কাছ থেকে জেনেছি তারা এই ভিড় ভাড়ের সময় ওমরা করাকে কষ্টকর মনে করে আর হজের এহরাম বাঁধে না মেকাত করস করে চলে যায় অথচ মদিনাতে যখন যাচ্ছে জুলহলি ফাবিয়ারে আলী যে মেকাত মসজিদে নবীতে দশ বারো কিলোমিটার দূরে এখন শহরের ভিতরে পড়ে গেছে সেখান দিয়ে ক্রস করে যাচ্ছে নিয়ত হজ অথবা বা হজ তো সেখান থেকে বিনা এহরামে মক্কায় প্রবেশ করা এটা জায়জ নয় জায়জ নয় শেখ মিনবাদ রহমতুল্লাহ আলী এই বিষয়ে সতর্ক সাবধান করেছেন জি হন্না রসুল্লাহ বলেছেন যে এই মিকাতগুলি এই এলাকার জন্য ওয়ালেমান আতা আলাইহিন্না আর ওই সমস্ত মুসলিমদের জন্য মুসলিম নর নারীর জন্য যারা এই সমস্ত মিকাত হয়ে অতিক্রম করে আসবে দূর থেকে আসছে কিন্তু এই মিকাতগুলি হয়ে অতিক্রম করবে মক্কার উদ্দেশ্যে সফর করবে তাদের জন্য মিম্মান কানা ইরিদুল হাজ্জা ওয়াল ওমরা ওয়ালেমান কানা মেম্মান আরাদ আল হাজ্জা অলমরা যে ওই সব লোকদের জন্য যারা হজ অথবা ওমরায় ইচ্ছুক তাহলে আপনি হজে এসেছেন ওমরা করেছেন প্রথম করে আপনি মদিনা চলে এসছেন মদিনা থেকে মক্কা কি জন্য যাচ্ছেন হজ করার জন্য যাচ্ছেন হয় হজের এহরাম বেঁধে নেন আর সময় বেশি থাকলেও ওই এহরাম অবস্থায় আপনি থাকেন কারণ আপনি মিকাত হয়ে ক্রস করছেন আর না হলে আপনি এখানে ওমরা সময় আছে যেহেতু যথেষ্ট মনে করছেন তো আপনি ওমরার এহরাম করে নেন একটা ওমরাও হয়ে গেল আর এহরাম অবস্থায় আপনি প্রবেশ করলেন আর তারপরে মক্কা গিয়ে ওমরা টুমরা করে হালাল হয়ে থাকেন আট তারিখে তার বিয়ের দিন আপনি জোহরের আগে আগে এহরাম করবেন আপনার বাসা থেকে যেখানে আপনার বাসা হোটেলে হোটেলে তাঁবুতে হয় তাঁবুতে যেখানে থাকেন না কেন এতে কোনো অসুবিধা নেই এক সফরে একটা উমরা এখন সংশয় হচ্ছে আপনার যে বা অনেকের যে এক সফরে একটা উমরা যে করেছেন জি এটা মক্কায় থাকাকালীন জি বা মিকাতের ভিতরে থাকাকালীন এক সফরে একটা উমরা কিন্তু যখনই মিকাতের বাইরে চলে আসবেন সেটা তায়েফ চলে যান সেটা মিকাতের বাইরে অথবা আপনি মদিনা চলে আসলেন মিকাতের বাইরে চলে আসলেন অথবা আপনি এদিকে রাবেগের দিক থেকে যেখানে জোহফা তাবেগের পাশেই ছিল বিরান হয়ে গেছে জোফা যারা লোহিত সাগরের কিনারা কিনারা এই দিক থেকে যাই অম্বর দিক থেকে যাই আপনি অম্বর চলে আসেন আবার যাচ্ছেন আপনি মিকাত ক্রস করে চলে এসছেন তাহলে আপনি যখন মিকাতে আসবেন তখন এহেরাম করে যাবেন হয় ওমরা আর না হলে হজের কোন অসুবিধা নেই এই ক্ষেত্রে নিষেধ কাদেরকে আমরা করি যারা মক্কাই থাকছে আর মক্কাই থেকে মসজিদ আয়েশা পর্যন্ত মসজিদ তানিম পর্যন্ত যাই হ্যাঁ দুই রিয়াল চার দিয়ে গেল আবার ফিরে আসলো দিনে দু চার পাঁচটা করে ওমরা করছে না এইরকম ওমরা নেই এই মসজিদের এম এটা হচ্ছে আদনাল হিল হালাল এলাকার বর্ডার হারামের বর্ডার হারাম শেষ হচ্ছে হালাল এরিয়া শুরু হচ্ছে নিকটবর্তী আপনার হালাল এরিয়া তো মক্কার লোকদের জন্য বলা হয়েছে যে তারা যাবে যারা মক্কায় অবস্থান করেছে স্থায়ী অথবা অস্থায়ী তারা যদি ওমরা করতে ইচ্ছুক হয় তাহলে সেখানে যাবে এই জন্য মক্কার লোকেরা ওমরার সময় মসজিদে তা নেম যাবে তাহলে মা আয়সা রাজি আল্লাহ তালাহ ওই সন্ন্যতটি পালন হবে